উদ্ভাবন করছো তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয় কাজেই আল্লাহর কাছে রিজিক তালাশ করো তাঁর ইবাদত করো এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করো তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে وإن تكذبوا فقد كذب أمم من قبلكم وما على الرسول إلا البلاغ المبين তোমরা যদি মিথ্যাবাদী বলো তবে তোমাদের পূর্ববর্তীরাও তো মিথ্যাবাদী বলেছে স্পষ্টভাবে পয়গাম পৌঁছিয়ে দেওয়াই তো রসুলের দায়িত্ব أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير তারা কি দেখে না যে আল্লাহ কিভাবে সৃষ্টিকর্ম শুরু করেন অতপর তাকে পুনরায় সৃষ্টি করবেন এটা আল্লাহর জন্য সহজ قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন অতপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা রহমত করেন তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير তোমরা স্থলে ও অন্তরিক্ষে আল্লাহকে অপারক করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো হিতাকাঙ্ক্ষী নেই সাহায্যকারীও নেই والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم যারা আল্লাহর আয়াতসমূহ ও তার সাক্ষাৎ অস্বীকার করে তারাই আমার রহমত থেকে নিরাশ হবে এবং তাদের জন্যই যন্ত্রণাদায়ক শাস্তি আছে فما كان جواب قومه إلا أن قالوا قتلوه أو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 মজলিসে গর্হিত কর্ম করছো জবাবে তার সম্প্রদায় কেবল এ কথা বলল আমাদের উপর আল্লাহর আজাব আনো যদি তুমি সত্যবাদী হও قال ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكوا أهل هذه القرية قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين সে বলল হে আমার পালনকর্তা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো যখন আমার প্রেরিত ফেরেস্তাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে আগমন করল তখন তারা বলল আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব নিশ্চয়ই এর অধিবাসীরা জালিম قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين সে বলল এই জনপদে তো লুতও রয়েছে তারা বলল সেখানে কে আছে তা আমরা ভালো জানি আমরা অবশ্যই তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করব তার স্ত্রী ব্যতীত সে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 فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين আমি মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই সোয়ায়েবকে প্রেরণ করেছি সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো শেষ দিবসের আশা রাখো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল অতপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হল এবং নিজেদের গৃহে উপুর হয়ে পড়ে রইল وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فصدهم عن السبيل وكانوا مستبصرين আমি আদ ও সামুদকে ধ্বংস করেছি তাদের বাড়িঘর থেকেই তাদের অবস্থা তোমাদের জানা হয়ে গেছে শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল অতপর তাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল এবং তারা ছিল হুঁশিয়ার وقارون وفرعون وهامان ولقد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 আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামাজ কায়েম করুন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন তোমরা যা করো ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذين পথধারীদের সাথে তর্ক বিতর্ক করবে না কিন্তু উত্তম পন্থায় তবে তাদের সাথে নয় যারা তাদের মধ্যে বেইনসাফ এবং বলো আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে আমরা বিশ্বাস স্থাপন করেছি আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই এবং আমরা তাঁরই আজ্ঞাবহ